السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকার আরো কিছু মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাপাক মিশ্রিত পানির কথা যখন কোনো পানির সাথে নাপাক মিশ্রিত হয়ে যায় এবং এই মিশ্রিত হওয়ার পর হ্যাঁ, তার তিনটি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্যকে নষ্ট করে দেয় যেমন পানির তিনটি বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে হ্যাঁ, তার সুগ্রাণ এবং তার মজা আরেকটা হচ্ছে তার রং এই রং স্বাদ এবং হুম আপনার যদি সুগ্রাণ এটার কোন একটিকে নষ্ট করে দেয় তাহলে সেই পানি না পাক এটা ঐক্যমতের ভিত্তিতে সকল গবেষক এই ব্যাপারে একমত যে সেই পানি নাপাক হয়ে যাবে কোনো বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেলে এবং সেটা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না হ্যাঁ তখন সেটা কোনো বিধানগত অপবিত্রতাও আপনার দূর করতে পারে না না কোনো বাহ্যিক নাপাককেও দূর করতে পারে কোনোটাই সেটা দিয়ে সম্ভব হবে না কারণ তার একটি বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে সে আসল অবস্থানে এখন নাই সেই পানিটা কম হোক অথবা বেশি হোক সেটা তখন দেখার বিষয় নয় তবে যদি কোনো নাপাক যদি কোনো পানির সাথে মিশে এবং সেই পানির কোনো বৈশিষ্ট্য পরিবর্তিত হয়নি প্রত্যেকটা বৈশিষ্ট্য নিজের জায়গায় রয়েছে পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে সে এখনো বিদ্যমান তখন যদি পানিটা বেশি আকারের হয় তখন সেটাকে নাপাক ধরা যাবে না এবং সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা সম্ভব হবে তবে যদি পানি কম হয় তাহলে সেটা নাপাক হয়ে যাবে এবং তাকে দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না এখন প্রশ্ন আসতে পারে পানি কখন বেশি কখন কম সেটা কিভাবে আমরা বুঝবো হ্যাঁ শরীয়তের হিসেবে পানি বেশি পানি ধরা হয় যখন সেটা দুই কল্লা সম পরিমাণ যদি হয় হুম আর এর নিচে হলে সেটাকে কম ধরা হয় বর্তমানে আপনি যদি এই কল্যাণ হিসাব যদি সা দিয়ে ধরতে চান হ্যাঁ, তাহলে তিরানব্বই সা হয় এবং আর যদি লিটার হিসাবে ধরতে চান তাহলে দুই কল্লাতে একশো ষাট একশো সাড়ে ষাট লিটার পানি হয় হ্যাঁ একশো ষাট এবং তার অর্ধেক মানে একশো সাড়ে ষাট লিটার হম এতটুকু পানি হচ্ছে বেশি পানি এর এ অথবা এর বেশি হইলে বেশি আর এর কম হইলে একশো ষাট লিটারের কম হইলে তাহলে এটা কম হিসেবে ধরা হবে এবং এই ব্যাপারে প্রমাণ হিসেবে আমরা ধরে নিতে পারি আবু সাইদ খুদ্রি রদি একটি হাদিসকে যে হাদিসের মধ্যে তিনি বলেন যে রসুল আসলাম ইসাদ করেন যে ইন্নালমা তহুরুল্লাহিসু সেই হুম যে পানি হচ্ছে পবিত্র এবং পবিত্রকারী সে তাকে কোনো জিনিস তাকে না পাক করতে পারে না এই হাদিসটা আমরা দেখতে পাই মুসনাদ আহমদের মধ্যে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর আছে পনেরো এবং আবু দাউ ইমাম আবু দাউদ সেটি তার কিতাবে বর্ণনা করেছেন সেটি আছে একষট্টি নম্বর হাদিস নম্বর নাসাই তার কিতাবে বর্ণনা করেছেন তার হাদিস নম্বর দুইশত সাতাত্তর তিনি বর্ণনা করেছেন তার হাদিস নম্বর ছেষট্টি এবং তিনি এটাকে হাসান হাদিস বলেছেন এবং আলবানী রহমতুল্লাহ এটাকে তার এরোয়া কিতাবের মধ্যে শুদ্ধ বলেছেন খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ এরকম ভাবে আরেকটা হাদিস আমরা এখানে শুনে নিতে পারি সেটা হচ্ছে হাদিস তিনি বলেন করেন যে যখন পানি দুই কল্লা সম পরিমাণ হয়ে যায় তখন সেটা আপনার কোন নাপাককে বহন করে না মানে সেটা নাপাক হবে না যদি এই পর্যায়ে চলে যায় আর দুই সম সমপরিমাণ তো বললাম একশো লিটারের চাইতে একটু বেশি এতটুকু বেশি পানি ধরা হয় সুতরাং এতটুকু হয়ে গেলে তার চাইতে বেশি হলে কোনো নাপাক হবে না যদি কোনো একটা বৈশিষ্ট্য পানির নষ্ট না হয়ে যায় হম যদি পানির বৈশিষ্ট্য কোনো একটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু নাপাক ধরা যাবে হ্যাঁ, আপাতত আমরা নাপাক মিশ্রিত পানির বিধানটা বলে শেষ করেছি আশা করি সবাই বুঝে ফেলবেন বুঝে আমল করবেন আল্লাহ শাহু আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা আহমদ ওয়ালা আলহি